মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الحمد لله الذي لا تراه العيون ولا تخالفه الديون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مسافيل الجبال ومسائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في وادي هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة لي شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع حب دانيال وقال إلياس جهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخير صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك خير البرية وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمتي زمان يحبون خمسة وينسون خمسة يحبون الدنيا وينسون الآخرة يحبون الحياة وينسون الموت يحبون القصور وينسون القبور يحبون المال وينسون الحساب يحبون الخلق وينسون الخالق وقال رسول الله صلى الله عليه وسلم أنا بريت منهم وهم براء مني أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত সদরে জলসা উপস্থিত ওলামাই গ্রাম দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা এই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ করতেছে অন্তরালে মা ও বোনেরা কোরআন থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখছি একই সামনে রেখে কিছু কথা রাখবো কিন্তু তার পূর্বে সকলের কাছে দরকার থাকবো আল্লাহ যেন আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে আমল করার প্রতিষ্ঠান করেন রাত্রের বিরাট একটা অংশ অতিবাহিত হয়ে গেছে এত রাত্র পর্যন্ত কথা শুনতেছিলেন বাস্তবিক আমার পূর্বে যিনি ছিলেন উনি যেটা বলতেছিলেন যে কথা যদি মানার মতো হয় তাহলে অল্প কথাই যথেষ্ট আর যদি মানার মতো না হয় তাহলে সারা জীবন শোনার পরেও এই কথা আমাদের জীবনে কোনো লাভ হয়ে আনতে পারবে না আর এই কথার কোন মূল্যও থাকবে না আমরা কি বক্তা রসুল্লাহ সাল্লামের মতো বক্তা আল্লাহ তৈরি করেন না আর কেয়ামত পর্যন্ত তৈরি করবেন না আল্লাহ সৃষ্টির বিষয়ে একজন বক্তাই আল্লাহ তৈরি করছিলেন যার পূর্বে কেউ নাই যার পরে কেউ নাই সত্য তো ওনার বক্তৃতে শোনার পরে মানুষ তার জীবনকে গড়ে না না যদি জীবনকে গড়ত তাহলে যেরকম গড়া মানুষের জীবনের ইতিহাস ঘটছে যেমন একটু আগে হজরত গোলা গেলেন তাহলে আবু জাহেদের জীবনের এই ইতিহাস কখনো ঘটত না ঠিক না না ঘটত কখনো না ঘটবা সাইবা তাদের জীবনের এই ইতিহাস কখনো ঘটত না খায় যাবুক রাত্র অনেক অতিবাহিত হয়ে গেছে আমিও বড় সফরের পরে আপনাদের এখানে করছি কেননা আমি গতকালই দুনিয়ার এক থেকে আসছি সেই বাংলাদেশ করতে আমাকে দশ তিরিশ ঘন্টার উপরে ওয়াদা ছিল দুটায় সকালেও বলছি মাস্ক করা দিলে ভালো হয় কিন্তু যুবক যারা মাফ করতে রাজি হন নাই দিন তাদের কঠোর মাফ করতে যারা চান না যারা উপস্থিত হয়েছি হইল আমি আপনাদের সামনে ছোটই একটা প্রশ্ন তুলে দেব আর অল্প সময়ের ভিতরে এর জবাবকে কোরআন হাদিসের আলোতে তালাশ বাস্তবিক এই কথা সত্য আমরা কেউ দুনিয়াতে ছিলাম না আর অচিরই একটা দিন আসতেছে হয়তো আমরা এখানে যারা উপস্থিত অত্র গ্রামে যারা উপস্থিত কেউ হয়তো কিছুদিন পরে কেউ থাকবে না আদম আল ইসলামের দিক থেকে যখন আদম সংখ্যা আল্লাহ বাতিল করেন আদমের সন্তানকে যখন আদম আল ইসলামের দিক থেকে বাতিল করে আল্লাহ দাঁড়া করাইলেন তো তারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো আল্লাহ আল্লাহ এত কেন বানাইলেন দুনিয়াতে তো জায়গা নেবে না দুনিয়া তো ছোট ঠিক না দুনিয়াতে বিশাল নাকি ছোট ভাগ জল মাত্র সাত সাতটি ভাগে জল তেত্রিশ ভাগ শুধু কতবার জল সাত সাতটি ভাগ যার জল তেত্রিশ ভাগ মাত্র তার কম তারা বলতে আমরা জায়গা নিবে না আল্লাহ বললেন যে তোমাদের চিন্তার কোন কারণ নেই নৌকা আমি প্রত্যেকে কপালে মৃত্যু রেখানি আসতে আর যাবে মাত্র তিন মিনিটের স্টেশন আসতে আর যাবে আসতে আর যাবে জায়গা অভাব হবে না আসা যাওয়ার উপরে যখন থাকবে যত গাড়ি সকাল থেকে চব্বিশ ঘন্টা আপনাদের মাওয়া রোডে চলে সব যদি একসাথে মাওয়া রোডে চলে আসে তো জায়গা হবে হ্যাঁ আর আসা যাওয়ার কারণে মাওয়া রোড থেকে বাবু বাজার ব্রিজ পর্যন্ত দেখতে মাত্র পঁয়ত্রিশ মিনিট লাগে ঠিক না পাতা আর পাতা ঠিক না কিন্তু সব যদি একসময় চলে আসে তাহলে যারা বাবু আল্লাহ বলে তোমাদের চিন্তার কোনো কারণ নাই জানা হয়ে যাবে যে আর কি রকম নৌকা চাকার কি নৌকা সবাই সকালে মৃত্যু লিখে আসবে আর যাবে আর আশার ভিতরে আমি সিরিয়াল রাখছি যাওয়ায় কোনো সিরিয়াল নাই আশায় কি আছে সিরিয়াল বোঝেন তো না বোঝেন না বাপ আগে আসবে মা আগে আসবে বড় ভাই আসবে মেজো ভাই আসবে সেজো ভাই আসবে ছোট ভাই আসবে আশায় সিরিয়াল কিন্তু যাওয়ায় কোনো কখনো বাপ ছেলেকে কান্দা দেয় কখনো ছেলে বাপকে কান্দা দেয় আমার মনে আছে দুই হাজার পাঁচে আমি জাপান দিচ্ছি আপনাদের এই অর্থ এলাকা তো সবই বিদেশে থাকে ঠিক না হ্যাঁ এটা রাস্তা দিয়ে ঢুকলে গ্রামই বোঝা যায় বিদেশের সব বিদেশের গ্রাম আসছে ঠিক না হ্যাঁ আমি তো বিক্রমপুর ভালোই চিনি এটা বিক্রমপুরের আন্ডারে আমি সাড়ে তিনশো কিলোমিটার দূরে গিয়ে যুবকের সাথে দেখা করছি রাত্র ওই সময় জাপানের ট্রেন রাত্র এগারোটা বাজে আগে বাড়িতেও ছিল পুরান বাড়িতে বড় বড় লোহার রেডিং ওটা ফিনিশিং করতেছে বাবা এত রাত্রে তুমি ঘন্টা হিসাবে যত ঘন্টা কাজ করতে পারি শরীর যতক্ষণ চলে পয়সা পাওয়া যাবে বন্ধু তোমার পঁয়তাল্লিশ চলে গেছে আমার তোমার কাছে আছে মাত্র পনেরো তুমি তো দুনিয়ার কোনো মজাই বুঝলা না এনজয়ই করতে পারলা না এনজয় বোঝেন ফুর্তি ফুর্তি মোট ফুর্তি করতে পারলা না বিয়ে তুমি কবে করবে বাচ্চা কবে হবে পনেরো বছরে কি মূল্যকে মজা উড়াইবা আর পনেরো বছরে বাচ্চা হইলেই তুমি বাচ্চাকে কি মানুষ নিতে দেখবা তুমি তো দুনিয়ার কোনো মজা দেখবে না খাওয়াই নেই দেখতেছি চোখ দিয়ে পানি করতেছে ঠিক আছে এমএলএরও তোমার বয়স সত্তর হইল এইগুলো তো পঁচিশ বাকি আছে পঁচিশও তো তুমি কোনো মজা নিতে পারবা না এখন পানি আর থামতেছে না আমি ওই দিকে হাত ধোয়া বলতেছি বাবা এরকম কিছু না হাদিসের একটা জিনিস তোমাকে আমি বুঝিয়ে দিতে তো বলো যে আমাকে কেউ পুজোটা দিয়ে এরকম জীবনকে বুঝায় নেয় আমি আজকে যে মেশিন থাকছি কালকে আমার হাতে মেশিন বুঝবে না আমি চাকরি বাংলাদেশে চলে গেল আমি যে এক আমার তিন বছর তোমার কেনই আর আমার ব্যাপারে তুমি আমাকে স্বাধীনতা না যদি স্বাধীনতা দিতা তো আমি এই সৈয়দপুরের অজয় পাড়াটায় গ্রাম কখনো নির্বাচিত করতাম না হয়তো আমি উন্নত বিশ্বের একটা দেশকে নির্বাচিত করতাম অল্প কয়েকদিনও যদি দুনিয়ায় থাকতাম তো উন্নত বিশ্বের একটা কোনো দেশে বাস করা নিজেকে পরিচিত করতে পারতাম যে আমি তো একটা উন্নত দেশের মানুষ উন্নত দেশের বাসিন্দা আমি উন্নত দেশকে নির্বাচিত করতাম উন্নত একটা ক্ষুদ্রকে নির্বাচিত করতাম উন্নত একটা বংশকে নির্বাচিত করতাম উন্নত একটা মায়ের কুলকে নির্বাচিত করতাম একটা সুন্দর মায়ের কুলকে নির্বাচিত করতাম উন্নত একটা বাসাকে নির্বাচিত করতাম উন্নত একটা সোসাইটিকে নির্বাচিত করতাম উন্নত একটা এরিয়াকে নির্বাচিত করতাম ও আল্লাহ তুমি আমাকে কেন নির্বাচনের ক্ষমতা না তোমার সব ইচ্ছা আমাকে তুমি প্রেরণ করলা আর তোমার ইচ্ছা অনুযায়ী আমাকে তুমি নিশ্চিত করলা না আমাদের ইচ্ছা চলছে আমি তো বলি যদি আল্লাহ আমাদেরকে ইচ্ছা দিতেন তো আমাদের প্রধানমন্ত্রীও কোনোদিন বাংলাদেশকে নির্বাচিত করতো না আর আফ্রিকার মানুষগুলা কালো কুটকুটে মনে হয় না যে কোনো টাইট দিয়ে আল্লাহ বানাইছে টাইট ছাড়া বানাইছে টাইট ছাড়া আমি এই আসলাম এক হ্যাঁ? আমাদের তো একটা দায়িত্ব আল্লাহ বানাইছে ওই ছাড়া বিদ্যুৎ যার এক্ষেত্রে এই মোটা মোটা ল্যাটিন আমেরিকা আপনারা দেখেন না ল্যাটিন আমেরিকা যদি না ব্রাজিল ওই ওয়েস্ট ইন্ডিজ যদি আপনারা যান ওয়েস্ট ইন্ডিজ দেখবেন ওয়েস্ট ইন্ডিজ এরকম এরকম মানুষ পাবেন ঠোঁটগুলা এই মোটা পাওগুলা এই লম্বা মনে হয় যে কোনো ফ্যাক্টরিতে ওদের জুতা তৈরি আছে আমি ছয়বার গেছি সেই যতবারই আমার হাসিও আসে আবার কান্নাও আসে যখন বেলালের মর্যাদা মনে হচ্ছে মানুষ আসে যখন ইউটিউবের মানুষগুলা দেখি তো হাসি চলে আসে তুমি যদি অনুমতি দিতা এখতিয়ার দিতা ইচ্ছা দিতা পছন্দ দিতা তো কোনোদিন এই মানুষগুলো এই দেশকে কোনোদিন পছন্দগুলো এখানে জন্ম দিত না প্রত্যেক ওঠে আসে এখানে পছন্দ অল্প কয়েকদিন দুনিয়ায় আসছি সৈন্য ছিল আমার একদিন সৈন্য করলে আল্লাহ এটি আল্লাহ পাঠায় থাকে তাকেই আল্লাহ একদিন পাবে وفي عرش الرجل يعرض أنجب للآخر إني كتبت الموت على من تحت عرشي আমার নিচে যেই মানুষের নিচে যেই আছে তার জন্য আমি মৃত্যু অবধারিত করছি এসব পুরাণের লিপিবদ্ধ আছে কিন্তু আরো নিচে বিরাট আইন ঘোষণা আছে আমার আরসের নিচে যে তাকে মৃত্যুবরণ করতে হবে হৃদয় কবি বড় সুন্দর বলতে দুনিয়া মোহাল্লাদা لو كانت الدنيا مخلدة ما مات محمدا যদি দুনিয়া চিরদিন চারুচন্দ্র হতো তাহলে মোহাম্মদ রসুল্লাহ মৃত্যু কখনো আসত না কিন্তু যার জন্য দুনিয়া তৈরি সে বলবে আচ্ছা, আচ্ছা, চন্দ্র উদিত হয়েছে তোকে চারপায়ের উপরে ঘরের বানিয়ে তোকে সবাইকে দেরি চন্দ্র তোর মাথার উপরে আসতে দেরি চন্দ্রটা তোর মাথার উপরে চলে আসে তুই ডাইন হাত দিকে করতেছিলি চন্দ্র এদিকে লাভ করেছিল মহাম্মদ এদিকে করতে ছিলি চন্দ্র এদিকে লাভ করেছিল তার পাও এদিকে করতে ছিলি তোর হাত পায়ে নাড়াচাড়া করতে ছিলি আর চন্দ্র উপরে নাচতেছিল আর আমি দেখতেছিলাম আর তাকেই দেখছিলাম আর ভাবতেছিলাম আমার বাকিদের স্থান হবে আল্লাহ রসুল করে টাকা আমাকে ছন্দ শুনাইতেছিল আর কান্না থেকে আমাকে বিরত রাখতেছিল আমি যেন কান্না সুদ না করি কান্না সুদ করলে আমার আম্মার কষ্ট হবে এই জন্য চাঁদ আমাকে কাজ আর আমাকে ছন্দ শোনায় কান্না শুনে বিরত রাখতেছিল ওই মহানগর ধর্ম নিতেছেন ধর্ম ধর্ম হ্যাঁ ছিল সেপা সেপা কাকে ছিল না সেপা সমস্ত বাচ্চা বাহির হয় কিন্তু শরীরে দুর্গন্ধ থাকে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ যখন বাহির লিখেছিল লিখেন তিনি শরীর ভিতর থেকে অস্ত্র করে বাহির করছে মক্তুর দুর্গা নাবি কাটা মক্তুনার সোয়া સોઈતે દેરી બોલે સાયન્સ કે પરવાસીને ઉઠતે દેરી નાને સાયન્સ પરવાસ સાયન્સ કે ઉઠતે સીધા ઉઠતે আর সেটার ভিতরে কেরা গেছে কল আমরা কল জানি না সেটার ভিতরে কি বলছে উষা আবার সোজা হয়ে বলছে উষা আরতে উপরে সাহাদ আঙ্গুলি উঠেছে উঠায় কল আমা কল যা বড় যা বলছে আমি বুঝি না কি বলতেছিল উঠায় কিছু বলতেছিল বললাম আবার বাচ্চার মতো শুয়া পড়ছে চারিদিকে তারা শুয়া পড়ছে আমরা যেগুলো আমি দূরে যে নিয়ে আনেছি কিন্তু আমার কেমন বাচ্চা কোনে দিতে দেনি সমগ্র জগৎ আমার সামনে উদ্ভাসিত হইতে দেরি হারায় আমি পারস্যে রাত প্রাসাদ দেখতেছিলাম রুমের রাত প্রাসাদ দেখতেছিলাম সমগ্র জগৎ আমার সামনে উদ্ভাসিত হয়ে গেল আর আমি আশ্চর্য করতেছিলাম যে কেমন বাচ্চা করি জানে আর ঢাকা শহরকে নিচ্ছিদ্র ব্যক্তির দ্বারা বেষ্টিত করা হয়েছে যেখানে ছিদ্র করা যায় না ছিদ্র হ্যাঁ থেকে উঠে আনা যাবে লোহার প্রাচীরের ভিতর থেকে বলতে খালি আল্লাহ জানেন তারপরে আল্লাহ জিজ্ঞাসা করলেন কে বাকি বলে কেউ বাকি নেই ইল্লাহ আওয়াজ ওয়ান্সাল হাজির আমি খুব দ্রুত চলবো তাড়াতাড়ি শেষ করতে চেষ্টা করবো এই জন্য যদি ধ্যান দিয়ে না শরীর তো বুঝে আসবে না বলবে আকাশওয়ালারা বাকি আছে চিরঞ্জি আল্লাহ বলবে প্রত্যেক আকাশে ঝাড়ু চালায় দাও প্রত্যেক আকাশে ঝাড়ু ফিরে দেওয়া হবে প্রত্যেক আকাশ খালি করা হবে আল্লাহ জিজ্ঞেস এইবার কে বাকি বলবে না আলাল আর কি জমিনের আকাশে কেউ বাকি নাই ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি আপনার আরশের নিচে যারা বিচরণ করে তারা বাকি আছে আল্লাহ বলবে যে আরশের নিচে ঝাড়ু লাগাও আরশের নিচে ঝাড়ু লাগবে এইবার জিজ্ঞাসা করবে এইবার কে বাকি আল্লাহ জানেন তারপরে জিজ্ঞাসা করবেন এইবার মালাকুল মৌত বলবে লা আলাল আরশি ওলা আলা সামাওয়াতি ওলা الذين يعيشون تحت عرشي আরসের নিচে না জমিনে না আকাশে আরসের নিচে কেউ বাকি নাই ইন্দ্রা না আকাশ আমরা ভারতের বাকি আছি আর কেউ বাকি নাই সবাই স্থান তামা তামা বুঝেন হ্যাঁ? সবাই ক্ষেত্রে যেতে হবে আল্লাহ জিজ্ঞেস করবে ভারতের কে প্রণালে সামানিয়াতুমিন হামিলাতি আরশিক আটজন আপনার আরেক বহনকারী নাহু আমরা চাই ক্যান্ডেল জিবরিল মালাকুল এই বারো জনই বাকি আল্লাহ বলে তিনজনের মৃত্যু ঘটল তিনজনের মরল আমি তো বলি জানি না কবর কোথায় হবে এত বড় লোকের কবর তো দুনিয়ায় জানা নাই জানি না শিবিরের কবর কোথায় হবে জানি না মিসাইলের কবর কোথায় হবে জানি না ইসলামের কবর কোথায় হবে এত ইসলাম ইসলামের কবর দেওয়ার জায়গা তো لو كشفت لنا الى رد المسجد والمغرب مش والشعب مش منطق الحجرات أتمر هدي تتصور الدنيا كده هو ده الله بدأ يبكي بكي لأنه قلت له عن مسلمية تيجي في أصحاب हाँ हाँ हाँ अल्लाह रसूल बोला जाता है जो भी अमीर हबीब को बोला जाता है এটার জন্য বুঝিয়ে দিয়েছি আমি করতে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে সমস্ত কিছু মৃত্যু ভার করা এই জন্য আল্লাহ যুবকদেরকে সম্বোধন করা বলতে ইয়া না ইয়া বেতার নিতে যুবক সাদা যুবক মানি হলো চৌগুন মানি হলো চুনুন কবিনের ছোঁয়ারের ভিতরে বাঁচতেছ যুবক যৌবনের ছোঁয়ারে বাঁচতেছে মাল মালের ছোঁয়ারে বাঁচতেছে মালদার মালের ছোঁয়ারে বাঁচতেছে সম্পত্তিওয়ালা সম্পত্তির ছোঁয়ারে বাঁচতেছে আধিপত্যওয়ালা আধিপত্যের ছোঁয়ারে বাঁচতেছে ক্ষমতাওয়ালা ক্ষমতের ছোঁয়ারে বাঁচতেছে প্রত্যেক ব্যক্তি এখন আমরা জোয়ারে বাঁচতেছি জোয়ার বোঝেন আপনারা সে না বোঝেন সেটা কি কিছু না যাদের কারণে আমি তাদের দুঃখের দিকে তাকায়া যত মাত্র মানুষ দুনিয়ার ভিতরে হয় আমার মনে আছে দুই হাজার পাঁচে হবে দুই হাজার চারে হবে অস্ট্রেলিয়ার সময় জিতেছি অস্ট্রেলিয়ার এক সৈকতে আমি অস্ট্রেলিয়ার কাছে দেখব সিদ্ধির কাছে এক সৈকতে রাতে ঘটেছিলাম রাষ্ট্রতে গেলাম তখন ভাবতেছিলাম দুনিয়াটা উল্টেই নিয়ে সংযুক্ত সেই পরিবেশ আর সেই পরিস্থিতি দেখলে পীর মানেরা মনে হয় আল্লাহ আমি শুভ উঠে ভালো আর শুধু দুনিয়ার সেই অবস্থা আমরা চোখে দেখবো আর শুধুদিন দিনকে ভিজাবো রক্তে ছিলাম উল্টে গেলে ভালো কতক্ষণ করি মনে হতো বাবা উল্টালে তো উল্টালে কি পেলাম এখনো তো যুবক আছে যে যুবক নিজেকে আল্লাহর ভয়ে লজ্জা কঠিন মতো বুঝে লজ্জা কঠিন বোঝেন হ্যাঁ, শুয়ে কি করে নিজেকে উঠে আয় না শুভে আয় যায় কৃষ্ণা চলেন আপনাকে বাচ্চাই বলি শুভে আয় যায় কৃষ্ণা হ্যাঁ আল্লাহ বলেন আল্লাহ বলেন যে শোনো শোনো তোমরা সবাই আমার সাথে বিদ্রোহী করছ সবাই আমাকে রাগান্বিত করে ফেলছ সবাই আমার বিদ্রোহীতে দাঁড়ায় গেছ এরকম কোন সম্প্রদায় আমি পাই না যে আমার পক্ষে আছে সব আমার বিরুদ্ধে ফেরা গেছ আমার মনে চায় কুশল তারে আজাদ দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিই কিন্তু আমি যখন ওই যুবকের দিকে তাকাই সবার আজাদ হস্যা ওই যুবক যে নিজেকে আমার ঘরে লজ্জাপতির মতো ফুটায় আনিছে আমার মনে চায় আকাশকে লোহার বানায় দেয় والسماء حديدا والأرض خصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرة وما أطبقت من الأرض حبة أول ما نسأل حديث الكفار المتكبر خالق الباري والمتقبل الغفار الغفار الوقاب الكافر والله العليم الصابت الباسط الخافض الغافر المؤجل المقيم سميع بصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العريف الكبير الحكيم المقيم حكيم الجليل الكريم الرقيب المجيد الواقع العقيم الودود المجيد الباعث الشهيد الاصل وكيل القوي المجيد الوليد الحميد الموفي الموفي الكويس المحيي الموفي não abraçar তোমার জীবনের পিছনে একটা উদ্দেশ্য আছে তুমি না তোমার কাছে আমি চাইছি তোমার কাছে আমি চাইছি তোমাকে আমি জীবন কেন দিলাম করে তুমি বলতেছিল আমার বুকের ভিতরে যে ব্যথা প্রথম যদি তাকে রূপ দেওয়া যেত আর আমি যদি সূর্য উদিত সূর্যের ভিতরে আমার দিনের ব্যথাকে নিক্ষেপ করতে পারতাম তাইলে এই সুবি উদিত সূর্য জন্য অন্ধকার বলেন মা সেই কষ্টকে সহ্য করে বাচ্চাকে যদি পাহাড়ের উপরে নিক্ষেপ করা হতো তাহলে পাহাড় টুকরা টুকরা হয়ে যেত কিন্তু মা কষ্টকে সহ্য করতেছে মা কষ্টকে সহ্য করতেছে দ্বিতীয় মা সতর্কতা অবলম্বন করতেছে এরকম সতর্ক কেন আম্মা এত সতর্ক কেন সতর্কতা কেন বলে আমার অসতর্কতার কারণে আমার পরিবার টুকরা যেন হানি হিসাবে দুনিয়াতে পানা রাখে আর মা সহ্য ধারণ করতেছে না আমরা যেখানে আমার কবর কবরের রাস্তা দিয়া তার আজু দিয়া চিয়ানির রাস্তা দিয়া আমার কবর যেখানে পাহাড়ের চূড়ায় সেইখানে আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আম্মা যান আমে না আম্মা যান যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন মহাপ্রভু রসুল্লাহ বয়স ছয় মাস ছয় বছর ছয় দিন ওইখানে উম্মে আয়মান ছিল দুই মহিলা এক বাচ্চা মহিলার থেকে মক্কা থেকে ছিল পাহাড়ের চূড়ায় যখন করছে অবর্ণনীয় তথ্য অবর্ণনীয় ধৈর্য অবর্ণনীয় সতর্কতা আমার সামনে ঠিক থাকে আমার সন্তান যদি অঙ্গহানি হিসাবে দুনিয়াতে পারা না রাখে যদি অঙ্গহানি হিসাবে দুনিয়াতে পারাকে আমার সন্তান চোখের পানি ধরাবে আমিও দীর্ঘ চোখের পানি তারাইতে থাকবো মৃত্যু পর্যন্ত আর যদি পরিপূর্ণ অঙ্গ নিয়ে আসে সেই আমার সন্তান আমাকে মা হয়ে যাবে দিকে এক আমার শব্দ এক মায়ের শব্দ আমার সমস্ত কষ্টকে নিয়েছে শেষ করে তদুরে রক্ত জীবনে অল্প সময় এই সময়ের ভিতর থেকে আল্লাহ আমাদেরকে করার জন্য দিতেন জীবনটা ঘোরা যাও কিরকম করবে এটা আল্লাহ পাপ করতেছে শুনো শুনো এরকম করো এরকম করো এরকম করো সৃষ্টি তো সৃষ্টি সৃষ্টি তো সৃষ্টি সৃষ্টি তো সৃষ্টি জানাতে সালাম চলতে থাকবে মৃত্যুর থেকে সালাম শুরু হবে মৃত্যুতেও সালাম দিবে মৃত্যুর আগেও সালাম দিবে তুমি যতদিন বাস করবে সালাম দিবে হয়তো কেউ বুঝবে হয়তো কেউ বুঝবে না মোহাম্মদ বুঝছেন তো পাহাড়ও সালাম দিতেছে পথরও সালাম দিতেছে গাছও সালাম দিতেছে হাজারো সালাম দিতেছে হাজারো সালাম দিতেছে সবাই সালাম দিতেছে জীবন যখন করবে তো দুনিয়াতে সবাই সালাম দিবে হা হা হা আমাদের বুজুর্গদের ইতিহাসও আছে আমাদের বড়দের ইতিহাসও আছে ওনাদের তো সালাম দিতে সালাম দিদিতে দিদিতে সালাম সালাম আরে যদি সারাবই না দিত তাহলে সমুদ্রের উপরে ঘোড়া শিকুরে দৌড়িত আরে যদি সারাবই না দিত তাহলে নদী তার কথায় পানি শিকুরে থাকত আরে যদি সারাবই না দিত তাহলে ম্যাচ তার চাপে সারা শিকুরা দিত যদি সারাবই না দিত অগ্নিগিরিটার ইশারায় শিখে শিকুরা দিত সালাম দিত বিদায় তো তার ইশারায় সব কিছু শিখে দেখে তার কথা মানতে পারত সে তো সালাম দিতে পারত দিতে সালাম দিতে বাধ্য বাধ্য বাধ্য বাধ্য হাফেজ চৌধুরী যখন ছিলেন আমার ওনার মুখ থেকে চলছি হাফেজ চৌধুরীর মুখ থেকে তখন আমি কামরান ভিতরে করি বলে এক সময় ছিল আমার নৌকাকে চতুর্দিক থেকে ঘিরা ফেলবে আমাকে ফেরা নেওয়া যাবে আমাকে মেরা ফেলবে বলে আমি তো হাফেজ চৌধুরীর সবসময় হেসে থাকতো আপনি কিন্তু চূড়ান করতে থাকতেন বলে আপনি কিন্তু করতে ছিলেন তাহলে আমি তাইও দেখি নাই মামেও দেখি নাই আমার কর্মতে আমি লিপ্ত ছিলাম কিছুক্ষণ পরে তাদেরই কথা যারা চতুর্দিক থেকে ওনাকে ব্যক্তিত করছে কিছুক্ষণ পরে ওনার নৌকা গায়েব হয়ে গেছে পরে ওরা ইচ্ছা বলছে শুধু আপনার কাছে মাপ চাই হঠাৎ নৌকাটা গায়েব কোথায় হয়ে গেল আমরা চতুর্দিকে আপনাকে ব্যক্তন করছি চতুর্দিক থেকে আপনি গায়েব কোথায় হয়ে গেলেন বলে গায়েব তো হয় হয় সব আল্লাহ এই জন্যই দিচ্ছেন এই জন্য একটা হাদিস বলে শেষ করতেছি আমি লম্বা আমি করবো না আল্লাহ নিজেই বলেন আমার আলাদা আমি রাজাই শুধু যে আমার থেকে বিমুখ হয় আমি তার কাছে একটা পিছিয়ে হাত রয়েছে ধোয়া ধোয়া তাকে বলতে থাকি আপনি আইন কখন যাতে তাই চলবি আমার হাতে কিছু আইনা রিটার্ন জরুরি হয় যখন আমি ভেঙে কি দেখো আমার হাতে কিছু অভিধান এটা তোমার অভিধান كان أبي بين يشيش بولاد أما أعطيتك لسانا تنفس به طبعا أبي بين يشيش بولاد أما أعطيتك عقلا تنفس به عقل করে আমি ভেঙেছি ভালো বন্ধু হজুর আমার হাতে একটু দশান দশটা কাজ করেছি দিন আমি ভেঙেছি চিন্তার মজা অবকাশ আমার হাতে একটু হেদান কিছু দিহা আজ আমি ভেঙেছি ঘর আমার হাতে একটু হেদান কিছু দিহা আমি ভেঙেছি জগৎ আমার চিন্তা চাহেলা কিছু অল্প ছেলেরা তোকে আজকে বিদ্যা সাগর দিয়ে বানাইল আমার ক্ষুদ্র পাখিরা আরে তুই কি ছোট ছেলেরা তোকে আজকে সাড়ে তিনের কাছে বানাইল আমার ক্ষুদ্র দাঁড়িয়ে আমার ক্ষুদ্র মিষ্টি না তুই নিশ্চয় ছেলেরা তোকে আজকে মহাপাহাড় সমাজ পয়সার আম্বারের উপরে কে করতে পারল আমার খুবটা কাদা ও কাদা আরে তুই কি ইউটিউবের উপর ছিলি না তুমি এগুলো দিলকে বা ইরা আইনা কোথায় চললি কোথায় চললি হাল হাজার টাকা দু হাজার মিলি আমার কে বেশি তোকে দিতে এরকম কারো সংগ্রাম তুই চাইলি সেটার থেকে তুই দৌড়াইতে শুরু করবি আর এই হাদিসের ভিতরে আমরা নিজেই বলেন আমি আজ শুরু করাতেন পানি ও বন্ধা আমি তো তোকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করি আমি তোকে রক্ষণাবেক্ষণ করি অথচ তুই আমার থেকে কখনো বিরোধতা পাস না আমি রাত্রে গুণা করো দিনে আমি তোকে কাউকে জানতে দিই না রাত্রি না হারাম তুই দিনে গুণা করো আমি রাত্রে কাউকে জানতে দিই না ও আমার ও আমার বন্ধা তার আমার ছিল আমি মাফ করা দিচ্ছি জানাজাও করাও উচলো দাও কাপড়ও করাও ঠান্ডাও দাও কবরও দাও আমার মামলা আমি মাফ করা দিচ্ছি আছে আল্লাহ বলে ওই জাতির সাথে আমার এরকম ব্যবহার ছিল রাত্রে যা করতো সকালে দরকার লিপি করতে উঠাইছে আমি সত্যারই করে শোনা করো আমি সকালে কাউকে জানতে দিই না তা আপনি না দিনের বেলা শোনা করো আমি কাউকে জানতে দিই না কেননা কেননা কেননা তোমাদের সাথে আমার এক ভালোবাসা এই জন্য জীবন করার জন্য জীবন কাটানোর জন্য না বড় বড় এরকম বড় এরকম বড় সৃষ্টি তো সৃষ্টি আল্লাহ সালাম দিবে আল্লাহ সৃষ্টি তো সৃষ্টি আল্লাহ নিজে বলে আমি নিজের হাতে করে পান করা কে পান করাইছে আল্লাহ বলবে আল্লাহ সেই আসে সে কে পান ভিতরে বলবে সালাম আর বলবে খাওয়ার পান করো খাওয়ার পান করো খাওয়ার পান করবো পাখি আসতো কারো আসছে কিনা শুধু এক হাত বাকি আল্লাহ বলে সেটা কোন হাত হাসুরিয়া বলবে আপনার হাত বাকি যখন আল্লাহ দত্তর খান লাগাবে সবাইকে মেহমানদারি করবে আসো আসো আজকে চলা হলো আমি তোমাদেরকে পান করাবো এক একজন যাবে আর বলবে আল্লাহ বলবে বন্ধা ঠোঁট হবে আমার হাতে হবে আমি তোর ঠোঁটে লাগায় পান করাই জীবন করো করো ওই হাদিস টানার সময় আমার কাছে নাই নাহলে পুরো হাদিস চাই না আপনাদের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো আনতাম জীবন করে করার জন্য জীবন কাটানোর জন্য জীবন না করার জন্য আল্লাহ পাক জীবন কাটানোর আসবাব দিয়া পাঠাইছে উপক্রম দিয়া পাঠাইছে যেটার ভিতরে আজকে আমরা বিরাজমান এটা আমাদের জীবন কাটানোর জীবন পালনের না Nasıl öyle lük ortası alıyor ki? Nikol güzel. Güzel. Ha? Sözün anladığında sabırlı recal ama recal tarafını durduk ya. Sabırlı recal değil ya. Bana bakıyor şimdi kompleti yedi. Sonra hakkını yanlatır recal havaya eden. Mahke çokluğu recal aman. Allah böyle dur dur. Dur ahar hani recal mutlu olabilir. মার সঙ্গে কোনো বেজার নেই আপনি ছোট বেজার খাওয়াইতে পারেন খাওয়া কিন্তু এখানে যখন দুধ আসবে তো নিজের ফিলিং আসবে বেজার মুক্ত আসবে আল্লাহ বলে লাগানেন পিওর দুধ পিওর দুধ পিওর দুধ এরকম দুধ যার উপরে পিওরত্বের কোনো গ্রান্তি আর ছবিটি পারবে না কোনো জিনিসের একচে পিওর আর কিছু নাই পিওর দুধ দুধ মুখে আমি খালি একজন মানুষ তার চূড়া সমগ্র সৌর জগৎকে করতে পারে না সমগ্র সৃষ্টি দিনও করে তারপর সম্ভব না তারপর আল্লাহ বলতেছে লকালাটা অসম্ভব তারপরে যদি কি সম্ভব করা গেল সমগ্র জগৎ যদি কি করা আমার থেকে আমার দিদিকে পৃথক করা দিতে এক বছর না শত বছরের জন্য পৃথক ছিল উন্নতে মহান্নদী কুটি কুটি গুণা করবে তার স্ত্রী থেকে তাকে পৃথক করা হবে না শুনে শোনো আমি একটা গুণা করছি গুণা করছি এক জায়গায় আমার তোমরা কবুল হয়েছে আরেক জায়গায় শত কুটি শত বছর পরে যায় কবুল হয়েছে উন্নতে মহাম্মদী গুণার সোয়ারের উপরে বৈঠক সেটার উপরে বৈঠক গুণা করছে ওইটার উপরে পয়সা শুধু আকাশের দিকে কপাল উঠাবে চক্ষু দেয় বলবে আল্লাহ কি দোয়া দিবে আমি মাহাবুদি আল্লাহ লাবি রব্বা আল্লাহ শিক্ষা হাজিরা বলবে মন্দা কেনা নিতে একজন চৌধু আকাশের দিকে উঠে আমার তো রব মরিয়েই দিবি তারপর আল্লাহ রসুলকে তাহলে এখান জিজ্ঞেস করছে প্রতিদিন চলবে আল্লাহ রসুল ওরা যদিও এই লোকচুরি সত্তর বার চলে লোকচুরি বোঝেন বোঝেন লোকচুরি বোঝেন না কি হ্যাঁ? লোকচুরি তো করতে আবার মাপকে দিতে গুণা করতে আবার মাপকে দিতে এটা কি লোকচুরি তো এই লোকচুরি যদি সত্তর বার হয় তারপর আল্লাহ যদি বলবো öyle tuttu. Bu Türkiye'de koy vahiyet yapacağını sürüsüyle atla. Böyle rüklü oldu, kurtular sürdü. Şimdi çoğu sorucu bunu tutuyor. Öyle. Şimdi acıma ne dedi? Ne yapsın ya bunu da tutuyor. আমার যদি সমগ্র জমিনের সাথে চলে আসো কিন্তু তোমার তোমার নিজের পুরো শেষ করোনার দিকে আমার সাথে ইনর pure pure pure pure pure চাই সেটা জানাই হোক না কেন আমি তোমাকে কবরে ইমন মন্ত্রা তুমি স্বাগত জানাবো জিন্দগি বানানোর আসবাব ইমান জিন্দগি বানানোর আসবাব মোহাম্মদ রসুল্লাহওয়ালা আমরা অল্প কাছে যায় না কিন্তু নিজে ফিরিয়ে হইতে হবে মোহাম্মদ রসুল্লাহ তরিকার বাইরে যেন না হ্যাঁ আসো তুমি জীবনে একদমই হাসো আর হাসার দরকার নেই যদি একদম মোহাম্মদ রসুল্লাহ তরিকা বলে তুমি হাসতে পারবে মুক্তি হাতি দিয়া ভাবলে যে আমি মোহাম্মদ রসুল্লাহ তরিকা মুক্তি হাতি দিচ্ছি এক হাসি তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট একদিনের খাওয়াই তোমার জীবনের জন্য যথেষ্ট মোহাম্মদ রসুল্লাহ তরিকার খেলার যেন না হয় এটাকে বলে সুন্দরওয়ালা জীবন সুন্দরওয়ালা জীবন যে শূন্যতের বাহিরে না হয় শূন্য আমার আমল করলেন কোন আমল অল্প করেন কিন্তু শূন্য তনুকে যদি হয় আমল করি يا ما يكفيك العمل القليل يا ما يكفيك العمل القليل اخلص اخلص اخلص اخلص المطلوب هنا أي عمل سنة الباخرنا الله حكم الباخرنا إذن نمجل الإخلاص سنة বলেন উর্দু পেতে কিনা রামায় কেমন আছে এখলাসের অর্থই আল্লাহ নবী সুন্দরের বাহিরে না আল্লাহ হুকুমের ফিরে না অল্প আমলই যথেষ্ট এই জীবন করার জন্য ওই করার উপকরণের জন্য এই আমল ইমান আর আমল ইমান আর আমল আর বেড়ে যত ইমান আর আমল শোনার সারা শোনা এটার জন্য দৌড় লাগাইতে হবে আমি তো বলি মাঝে মাঝে যে তিন কারণে লমজমের কুয়া বাহির হওয়া খরচ ছিল তিন কারণে একে বলি বুঝবেন না কিন্তু ঠিক আছে বলবো না বন্ধ করবো চিন্তা করেন একটা যদি ইব্রাহিমের আল ইসলামের দিকে তাকান তাহলে খলিল ইলা ঠিক না খলিলের জন্য যদি জঙ্গল না বাহির হয় চুয়া না ফোটে তাহলে তার জন্য ফুটবে ঠিক না আচ্ছা আরেক দিকে যদি তাকান ইসমাইলের দিকে তো সবই হুল্লা কয়েকদিন পরেই জবা হবে ঠিক না মনে হচ্ছে জন্য বলতেছি ওনাকে যখন জগৎ নিয়ে নিতেছে উনি হাত হাঁটতে হাঁটতে বাচ্চা তো মাত্র সাত বছর বয়স ছয় সাত দুই কি আছে মোস্তালে তো আঙ্গুল ধরে নাচতে নাচতে যেতেছে ইব্রাহিম এত খুশি কিনে গেছ না একটু করে তো করে জগৎ করবো না না না আমার দিন একটু করে জগৎ হমুক তোমার চোখে আল্লাহ চোখে বিশ্বাস করবে আল্লাহ দিবে তোমাদের ভিতরে থেকে আল্লাহ উত্তম একটু করেই জব হব দুনিয়া থেকে বিশ্বাস করবে জান্নাত মিলবে দুনিয়া থেকে জান্নাত উত্তম তো বলো আমার কি না তোমাদের বাচ্চা দেখেন বাচ্চা তো তিন কারণে দরকার ছিল যদি দিকে দেখেন আর তৃতীয় আমি আমি ওই জঞ্জন চাই না যে কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে আমি এরকম একটা জঞ্জন জারি করতে চাই এরকম একটা জঞ্জন এরকম একটা জঞ্জনের ইতিহাস বানাইতে চাই যে আমার পর্যন্ত মানুষ সমগ্র দুনিয়ার শান্তি করে ও ছেড়ে দেয় সমগ্র দুনিয়ার পানিকে যদি বিসর্জন দেওয়া দেয় ছেড়ে দেয় অ্যালাউট করে সমস্ত পানিকে যদি ছেড়া সর্বক্ষেত্রে যদি জনগণকে সারা দুনিয়ার মানুষ ব্যবহার করে তো এক ইঞ্চি প্রমাণের ক্ষমতা আসে না আমার ইমান আপনাদের কি জানি না আমার ধারণা এটা এক ইঞ্চি প্রমাণের ক্ষমতা রাখে কিন্তু ওই চমচমকারী কখন হবে যখন আজেরা কিন্তু সাতটা চক্রের বিজয়ের আগে হবে না তখন ওই কুয়াকে গাড়ি করবো কুয়া কেমন পর্যন্ত দুনিয়ার সমগ্র মানব